আমার তো দিন চলে যায় আমার তো দিন চলে যায় বেশ চলে যায় পেট ভরে দুবেলা খেয়ে তোমাদের দিন কেন যায় না খেয়ে কি করে তোমরা থাকো না খেয়ে তোমাদের দিন কেন যায় না খেয়ে কি করে তোমরা থাকো না খেয়ে শিখার ভাবে জীবন অচিরে যা ভেসে চিকিৎসার দারুণ মরণ অবশেষে শিখার ভাবে জীবন অচিরে যায় ভেসে চিকিৎসার দারুণ মরণ অবশেষে এক মুঠো ভাত মেলে না কোথাও দারে দারে হাত যে বাড়াও কি করে পেটের জ্বালা মেটে তোমাদের তোমাদের দিন কেন যায় না খে কি করে তোমরা থাকো না খে তোমাদের দিন কেন যায় না খে কি করে তোমরা থাকো না খে আমার তো দিন চলে যায় বেশ চলে যায় চোখ জুড়ানো পোশাক পরে তোমাদের দিন কেন যায় জীর্ণ বসনে কি করে তোমরা থাকো জীর্ণ বসনে তোমাদের দিন কেন যায় জীর্ণ বসনে কি করে তোমরা থাকো জীর্ণ বসনে কোথা থাকো কেমন থাকো কে রাখে খবর প্রাণের সাথে আছে মিশে দুঃখ জীবন ভার কোথায় থাকো কেমন থাকো কে রাখে খবর প্রাণের সাথে আছে মিশে দুঃখ জীবন রে জীবন জুলুমার শোষণ বাঁচার জন্য লড়াই এমন এ লড়াই শেষ হবে যে কবে তোমাদের তোমাদের দিন কেন যাই জীর্ণ বসনে কি করে তোমরা থাকো জীর্ণ বসনে তোমাদের দিন কেন যায় জীর্ণ বসনে কি করে তোমরা থাকো জীর্ণ বসনে আমার তো দিন চলে যায় বেশ চলে যায় পেট ভরে দুবেলা খেয়ে তোমাদের দিন কেন যায় না খেয়ে কি করে তোমরা থাকো না খেয়ে তোমাদের দিন কেন যায় জীর্ণ বসনে কি করে তোমরা থাকো জীর্ণ বসনে তোমাদের দিন কেন যায় না খে কি করে তোমরা থাকো না খে তোমাদের দিন কেন যায় জীর্ণ বসনে কি করে তোমরা থাকো জীর্ণ বসনে